সত্য সমাগত মিথ্যা অপসৃত এই মহাবাণীর সত্যতা প্রমাণ করে হাজারো বীর মুজাহিদ দেশের আপোষহীন নেতৃত্বের পিছনে দলে দলে ছুটছে শাহাদাতের নেশায় একের পর এক ভণ্ডামির আস্থানা গড়িয়ে দিয়ে এগিয়ে চলেছে তারা বিজয়ের পানে এ ধারা অব্যাহত থাকলে ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া এসব ভাড়াটে শত্রুদের পালাতে যে হবেই জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম হক হয়ে আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয় মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় নাম ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে নাচানাচি মেসক দেখে পায় কামানের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় নাম ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে নাচানাচি মেসক দেখে পায় কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলায় আছে পয়তা ধুতি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হকই আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা বুদ্ধি বেচে যারা পেট চালায় গান গাই বিদেশি প্রভুদের বিনা ঘুমে স্বপ্ন দেখে এদেশটা হয়ে যাবে ভারতে বুদ্ধি বেচে যারা পেট চালায় গান গাই বিদেশি প্রভুদের বিনা ঘুমে স্বপ্ন দেখে এদেশটা হয়ে যাবে ভারতে ওদের মগজে পচন ধরেছে তাই আবল তাবল এই কথা বলা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম হকই আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা বিশ্ব বাটপার আর যত লম্পট ওদের স্বপ্নে বিভোর যারা পনাই পশুর হালতে নিশিদিন রয়েছে মাতাল যারা বিশ্ব বাটপার আর যত লম্পট ওদের স্বপ্নে বিভোর যারা উলঙ্গপনায় পশুর হালতে নিশিদিন রয়েছে মাতাল জারাম ওদের ওই ঘাটিতে তাকবির ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালা জলদি পালা লড়িবে তোদের গলে ঝুলবে তালাম হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম